দিনটা যেন আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমি বুঝি না যে আমি বুঝি না যে কেমন করে কোথায় চইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় কাজেরই সারি সামনে থাকে খাড়া ভাটিতে যাই ছুটে স্রোতের ধারা কাজেরই সারি সামনে থাকে খাড়া ভাটিতে যাই ছুটে স্রোতের ধারা আমি বুঝি না তার কিছুই যেন কেবল নিরূপায় আমি বুঝি না তার কিছুই যেন কেবল নিরূপায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় এই ঝরা পাতা যাচ্ছে ঝরে ঝরে তারে আমি বাঁধব কেমন করে ঝরা পাতা যাচ্ছে ঝরে ঝরে তারে আমি বাঁধিব কেমন করে গলে গলে বরফ আমার যায় ফুরিয়ে যায় গলে গলে বরফ আমার যায় ফুরিয়ে যায় বক্ষ আমার দুরু দুরু কাপে যাচ্ছি পুরে কোন আগুনের তাপে বক্ষ আমার দুরু দুরু কাপে যাচ্ছি পুরে কোন আগুনের তাপে কোন বাতাসে যাচ্ছি ভেসে কোন সুদূরের গায় কোন বাতাসে যাচ্ছি ভেসে কোন সুদূরের গায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমি বুঝি না যে আমি বুঝি না যে কেমন করে কোথায় চইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায় আমার দিনটা যেন মোমের বাতি গইলা গইলা যায়